সংস্থা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়তের জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন সালাত এবং সালাম নাজরের প্রেরণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যাকে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন সর্বশেষ নবী করে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব দান করে ফজিলত দিয়ে নবী রসুলগণের শিরোমণি করে আল্লাহ পাকাবুল আলমিন শেষ উম্মতের জন্য মানব জাতির জন্য আল্লাহ পাক তাকে প্রেরিত করেছেন আজকের খুদবার বিষয়বস্তু ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে তার জীবনী সম্পর্কে এতে তার পুরো জীবনী পেশ করা হয়নি আর তা সম্ভব না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে এত বেশি লেখা হয়েছে কিতাবাদি পুস্তক বিভিন্ন ভাষায় এমন কোন দুনিয়ার ভাষা নেই যে ভাষায় রাসুল্লাহ সাল্লামের সিরাত রচনা করা হয়নি রসুল্লাহ সাল্লামের জীবনীতে এত বেশি বলা হয়েছে আলোচনা করা হয়েছে বক্তব্য করা হয়েছে এত বেশি কিতাব লিখা হয়েছে যা মানব জাতির ইতিহাসে কোন মানুষের জীবনীতে লিখা হয় রাসুল্লাহ সাল্লামের জীবনী এত বেশি চর্চা করা হয় পড়াশোনা করা হয় শোনানো হয় যা মানব জাতির মধ্যে যতই মহান ব্যক্তিত্ব হোক না কেন কারো সম্পর্কে তা হয়নি আর হয় না এবং হবেও না যেমন কোরআনে কেরিমের তেলাওয়াত দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হয় দুনিয়াতে যতই কিতাব আল্লাহ পাক নাজুল করে থাকুক না কেন বা ধর্মীয় গ্রন্থ থাক না কেন সবচেয়ে বেশি তেলাওয়াত কোরআনে কেরিমের হয় সবচেয়ে বেশি খেদমত হয়েছে কোরআনে কেরিমের তেমনি মানে সবচেয়ে বেশি খেদমত হয়েছে রাসুল্লাহামের সিরাতের জীবনী বিভিন্ন দিক থেকে সুতরাং রাসুল্লাহামের জীবনী এক মহাসাগর যদি মহাসাগরের কোন এক দিক থেকে শুরু করেন তা আপনি কখনো পাড়ি দিয়ে শেষ করতে পারবেন না রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কেরিমে যা বলেছেন তাই যথেষ্ট আল্লাহ পাকের সারি শিখিত আল্লাহ পাক এমন কোন সম্পর্কে কথা বলেননি যদি প্রত্যেক নারী মহান চরিত্রের অধিকারী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন নিজ নিজ যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতেন তারপরে আল্লাহ পাক এই ঘোষণা করেননি যে ঘোষণা করেছেন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ পাকে সাদ করেছেন আলা হলুকে নাজিম হে নাজিম মোহাম্মদ তুমি জেনে রাখো এবং মানব জাতীয় জেনে রাখো যে নিশ্চয়ই তুমি আলা হলুকে নাজিম মহান চরিত্রের অধিকারী লালা হলুকে নাজিম মহান চরিত্রের অধিকারী তুমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পাকের সার্টিফিকেট মানুষ কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পেলে মনে করে যে আমি বড় ডিগ্রি হাসিল করেছি কোন প্রতিষ্ঠান থেকে যদি সার্টিফিকেট পাই তাহলে মনে করে যে এই রকমের বড় বড় প্রতিষ্ঠান আমাদের আমাকে বা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে আজকে আচ্ছা, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি দেখবেন যেগুলি একেবারে প্রসিদ্ধ কোম্পানি তাদের অনেক সার্টিফিকেট বিভিন্ন সংস্থা থেকে তারা পায় আর তাদের হেড অফিসগুলিতে বা বিভিন্ন অফিসে দেখবেন তারা ঝুলিয়ে রাখে যে আমরা এই সার্টিফিকেট গুলো পেয়েছি মানুষের সার্টিফিকেটকে মানুষ এত গুরুত্ব দিয়ে থাকে আল্লাহ পাক স্বয়ং যিনি সৃষ্টিকর্তা যিনি আমাকে আপনাকেও সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রব খালেক সৃষ্টিকর্তা তিনি বলছেন হে নবী মোহাম্মদ তোমাকে আমি মহান চরিত্রের অধিকারী আল্লাহ ফাকরুল আলমিন তার রসুল সাল্লাহ সাল্লামকে যখন নবী রসুল বলে ঘোষণা করতে চাইলেন তখন আল কোরআন নাজিল করেন করলেন তার উপর আর কোরআন করিম হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র কোরআনে করিমে যে আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে যার জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল হয়ে রয়েছে কোরআনে করিমের বিধিবিধান কোরআনে করিমের উত্তম আদর্শ জীবনের এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্র সম্পর্কে আলোকপাত করে ব্যক্তি জীবন থেকে শুরু করে যে কোনো স্তরের জীবনের বিষয়গুলি হোক না কেন সমস্যা হোক না কেন সবকিছুর সমাধান এই আল কোরআনে রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন রাসুল্লাহামকে আল কোরআনের চরিত্র দান করেছিলেন মায়া রবি আল্লাহ জিজ্ঞাসা করা হয় যে কেসা কানা সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন ছিল এই মহাসাগর সম্পর্কে যদি এক একটা করে বলা হয় তো কিছুই বলা সম্ভব হবে না কোন দিক থেকে শুরু করবেন এই দিক থেকে শুরু করবেন না ওই দিক থেকে শুরু করবেন ব্যক্তি জীবন থেকে শুরু করবেন না তার তার পারিবারিক জীবন উত্তম চরিত্র থেকে শুরু করবেন তার মানুষের সামাজিক জীবনের আচার আচরণ থেকে শুরু করবেন কোনখান থেকে শুরু করবেন এক কথায় জবাব দিয়েছিলেন আল্লাহ আকরবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লামের যে চরিত্র দান করেছেন তা হচ্ছে কানা কহু সাল্লাহ আলী আল কোরআন রসুল্লাহ চরিত্র ছিল আল কোরআন কোরআন করিমের বাস্তবায়ন করা কোরআন করিমের প্রতি বিশ্বাস রাখা কোরআন করিম মোতাবেক এবাদত বন্দী করা কোরআন করিমের চরিত্র আদান প্রদান মামলা লেনদেনের বাস্তবায়ন করা তার চরিত্র ছিল আল কোরআনুল করিম সুতরাং রাসুল্লাহ সাল্লামের চরিত্র জানার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে কোরআন করিমের তর্জমা পাঠ করা কোরআন করিমের শুধু মন্ত্রের তেলাওত না করা কোরআন করিমের তেলাওত আয়াত কয়েকটা পড়েন বা একটি একটি করে আয়াত পড়েন আর তার তর্জমা পড়েন তর্জমা পড়ার পরে বুঝতে পারলেন না তো ফির পড়েন ব্যাখ্যা পড়েন ব্যাখ্যা যতই যতবার পড়েন না কেন নতুন নতুন দিগন্ত আপনার সামনে ভেসে উঠবে এটা হচ্ছে কোরআনে করিমের মজেজা কোরআনে করিম যতই পড়েন না কেন সাধারণ মানুষ কেন বড় বড় আলেম বড় বড় মুফাসসির আমরা বার বার পড়লো একবার পড়ার পরে আরেকবার পড়লে যদি পঞ্চাশ বারও পড়েন নতুন নতুন দিগন্ত আপনার সামনে নতুন নতুন দিক মনে হচ্ছে ফুটে উঠবে আপনার সামনে হচ্ছে কোরআনে করিমের বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চলে ছিল আল কোরআনুল করিমের বাস্তবায়ন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চরিত্র সুরা ফাতে শুরু করেন আলহামদুলিল্লাহ রব্বুল আলম সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের সেই মহান আল্লাহ পাকের যিনি বিশ্ব জাহানের প্রতিপালক এর পুরোপুরি বাস্তবায়ন একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করেছেন পূর্ণরূপে আর যদি অন্যরা করে থাকে কেউ বলতে পারবে না যে আমি পূর্ণরূপে আল্লাহ ফাকরাবুল আলমিনের আমদোসানার সুক্রিয়া আদায় করতে পেরেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্রে ছিল আল কোরআনের বাস্তবায়ন এ হচ্ছে রসুল্লাহ সাল্লামের চরিত্র সুতরাং কোরআনে কেরিমের তার স্থির পড়ার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে শোনার চেষ্টা করতে হবে অনেকে পড়ে বুঝতে পারেন না সুতরাং শোনেন শোনার মাধ্যমে আপনি কোরআনে কেরিমের জ্ঞান অর্জন করুন এছাড়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস হচ্ছে কোরআনে করিমের ব্যাখ্যা যাতে রসল্লাহামের মহান চরিত্রের কথা বন্ধুর সাথে শত্রুর সাথে যারা অনুকূলে যারা প্রতিকূলে সকলের সাথে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্র এর কথা রসল্লাহামের হাদিসে রয়েছে যে কি আচরণ করেছেন মানুষের সাথে এই বিষয়গুলি জানা যায় রসুল্লাহামের হাদিসের সাথে নিজেকে সম্পর্কিত করতে হবে এছাড়া উল্লাহ সাল্লামের সিরাতে বহু কিতাব লিখা হয়েছে বিশেষ করে যেসব কিতাব শির থেকে মুক্ত বিদার থেকে মুক্ত অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে মুক্ত যাতে মিথ্যা কথা লিখে ওপরে উঠার চেষ্টা করা হয়নি আর মিথ্যা কথা লিখে ভ্রান্ত কথা লিখে নিচে নামাবারও চেষ্টা করা হয়নি যাতে যথাযোগ্য আল্লাহ যে মান দিয়েছেন পজিশন দিয়েছেন সেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে রাখা হয়েছে ওই সব সিরাত্রি কিতাব পড়তে হবে রাসুল্লাহামকে বলে দিলাম যে তিনি সব কিছুই জানেন এটা রসুল্লাহামের সিরাত হলো না রাসুল্লাহামের মানহানি করা হলো বেশি বাড়াইতে গিয়ে রাসুল্লাহাম আমাদের সব খোঁজ খবর রাখেন আর আমাদের বিপদ আপদে তিনি উদ্ধার করতে পারেন সমস্ত এখতিয়ার তার হাতে তিনি ইচ্ছা করলে দিতে পারেন নিতে পারেন এটা রসুলের সিরাত হলো না এগুলি সিরকি কুফরি কথা হলো যার মাধ্যমে কেউ যদি বাড়াবার চেষ্টা করে থাকে তাহলে এই মানুষের সম্পর্কে বাড়াতে গিয়ে আল্লাহর বান্দা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে যে কোনো জাতি সির কুফুরিতে লিপ্ত হয়েছে আপনারা জানেন যে সিরকের মূল কারণ হচ্ছে গলু করা অতিরঞ্জন বাড়াবাড়ি করা এই জন্য কোরআন করিম আল্লাহ পাক কঠোর ভাবে নিষেধ করেছেন ইয়া আহলাল কিতাবুল্লাহ তাহলু ফি দিনকুম হে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তোমরা ধর্মের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না যেমন বাড়াবাড়ি শির কুফুরিতে লিপ্ত করে তেমন মানহানি করলে নিচে নামালে কুফুরিতে লিপ্ত করে এই দুই জাতি গুমরা পথভ্রষ্ট হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনী চর্চার ক্ষেত্রে বা তার সম্পর্কে বক্তব্য পেশ করার ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে যারা বেশি বাড়িয়েছে তারা মুশ্রেক হয়েছে তারা কুফরি করেছে যারা নিচে নামিয়েছে তারা কুফরি করেছে আর আল্লাহ ফাকরাবুল আলমেন এই উম্মতকে উম্মতে ওয়াসাত মধ্যম পন্থী উম্মত করেছেন ওয়াকাজা আলিকা জালনাক উম্মাতা ওয়াসাতা মধ্যমপন্থী উম্মত হচ্ছে যেখানে আল্লাহ পাক রাসুলকে রেখেছেন সেখানে আপনাকে রাখতে হবে আর যেইভাবে আল্লাহ পাক রব্বর রসুল সাল্লামের সাথে আপনাকে আচরণ করতে বলেছেন সেই আচরণই করতে হবে যেই বিশ্বাস রাখতে বলেছেন যেইভাবে তাকে অনকরণ করতে বলেছেন সেবা করতে বলেছেন যেইভাবে তার আদর্শকে ফলো করতে বলেছেন তাকে ফলো করতে হবে মনে রাখবেন যে দুনিয়াতে এমন কোন ব্যক্তিত্ব নেই মুসলিম উম্মার কাছে মুসলিম উম্মাদ বলবো কারণ আছে যারা বিধর্মী যারা আল্লাহ পাকের দিন মানেনি কোরআন করিমের প্রতি বিশ্বাস করেনি মোহাম্মদ রসুল্লাহামের সালাতে বিশ্বাস করেনি আল্লাহ পাকের একত্রে বিশ্বাস করেনি পরকালকে যেভাবে আল্লাহ পাক বিশ্বাস করতে বলে সেভাবে বিশ্বাস করেনি তারা আমাদের জন্য দলিল নয় তাদের বক্তব্য আমাদের কাছে তেমন মূল্য রাখে না যদি কোরআন হাদিসের অনুকূলে না হয় মুসলিম উম্মার মধ্যে এমন কোন ব্যক্তিত্ব নেই যেই ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে একমাত্র মোহাম্মদ রসুল্লাহাম ছাড়া মোহাম্মদ রসুল্লাহাম এমন এক ব্যক্তিত্ব যার সম্পর্কে মুসলিম উম্মার যতই ফিরকা হোক না কেন যতই দল উপদল হোক না কেন তার সম্পর্কে এই বিষয়ে বিতর্ক নেই যে তিনি আমাদের রসুল তিনি আল্লাহ পাকের রসুল মানে তার মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাকের দিন জানতে হবে এটা হচ্ছে অর্থ ব্যাখ্যা করতে গিয়ে যদি ভুল বুঝে ভুল করে সেটা ব্যাখ্যার ভুল কিন্তু সাক্ষী দিতে গিয়ে ইমান নিয়ে আসতে গিয়ে বিশ্বাস করতে গিয়ে এ কথায় সবাই একমত ইহ আল্লাহ পাক ছাড়া কেউ সত্য আমাদের মাহবুদ নেই আর মাহমুদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পাকের রাসুল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রাসুল প্রত্যেক শিরকা আজান দেয় আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু মোহাম্মদ রসুল্লাহ করে একামত দেয় এইভাবে তারপরে আত্মাহাত পরে এইভাবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নামাজের ভিতরে এগুলি প্রত্যেক শিরকা বল উপদল সবগুলি ঠিক আছে যখন কবরের লাশকে মাইয়াতকে নামায় তখন বলে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করছি ও আলামিল্লাহ রসুল্লাহ রসুল্লাহ আদর্শ মোতাবেক তরিকা মোতাবেক শুরু করছি তাহলে মোহাম্মদ রসুল্লাহ এমন এক ব্যক্তিত্ব যার সম্পর্কে কোন দ্বিমত নেই সুতরাং এই পয়েন্টে যদি আমরা চলে আসি যে আমরা রসুল্লাহ সম্পর্কে যখন দ্বিমত রাখি যে তিনি একমাত্র রসুল সুতরাং বাকি কথাগুলি ফলো করব মানব বিনা শর্তে বিনা কোনো অজুহাতে বিনা কোনো কজ দেখাইতে হবে এই করতে হবে না ওসব কিছু নাই বরং বিনা কোনো শর্তে বিনা কোনো কন্ডিশনে রাসুল্লাহ সাল্লাম থেকে শহীদ সূত্রে যা প্রমাণিত কোরআন হোক অথবা রাসুল্লাহ সাল্লামের হাদিস হোক আমরা বিনা শর্তে মানব তাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লাম কারণ তিনি আমাদের রসুল আমরা প্রত্যেক দল যদি এই একটা পয়েন্ট মিডিল পয়েন্টে চলে আসি তাহলে আমাদের বহু ইফতলাফ বহু মতবিরোধ বহু দলাদলি কন্দল শেষ হয়ে যায় বিচার কোথায় নেব মোহাম্মদ সাল্লামের কাছে এবাদত কেমন করে করব নামাজ কেমন করে করব রোজা কেমন রাখবো হজ কেমন করে করব জিকির আজকার কেমন করে করব আমার দিদির পর্দা কেমন করে করব রুজি রোজগার কেমন হইতে হবে অপরের সাথে সম্পর্ক কেমন রাখবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মতো লাকাদ কানা লাকুম ফি ওসরাতুল হাসানা তোমাদের জন্য মোহাম্মদ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র আল্লাহ পাক এইদিকে ডাক দিয়েছেন যে মিডিল পয়েন্টে আসার চেষ্টা করো মানুষের বিরোধ শেষ হবে না কিন্তু ওখানে যেখানে আসলে আমি যেতে পারি আপনিও যেতে পারি সকলে আসতে পারি সেই দিকে আল্লাহ পাক ইয়াহুদি আসারদেরকে দাওয়াত দিয়েছেন ইয়া আহলাল কিতাবে তাআলা আল্লাহ নাহ ইল্লাল্লাহ হে কিতাব এই ইয়াহুদি নাসারা বিজাতি তারপর আল্লাহ পাক বলছেন যে এমন একটা পয়েন্টে চলে আসো এলাকা কালেমা এমন একটা ওয়ার্ডের কাছে আসো এমন একটা মিডিল পয়েন্টে আসো সব আইন ভাই না অবাই রাখুন আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান ওই জায়গাটুকু ওখানে আমার অধিকার আছে তোমার অধিকার আছে আমাদেরও সেখানে হক আছে তোমাদেরও হক আছে চলে আসো ওখানে সেটা হচ্ছে আল্লাহ নাবুদাহ একমাত্র এবাদত বন্দী করবো আল্লাহ পাকে আল্লাহ নাবুদাহ আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করবো না আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে চাইবো না আল্লাহ ছাড়া কারো কাছে রোগ আরোগ্য তলব করবো আল্লাহ তাহলে কেউ বালা মুসিবত দূর করতে পারে এসব বিশ্বাস করবো না তাহলে তো কবর মাজার পূজা সাফ হয়ে যায় তাহলে তো কবর পূজা মাজার পূজা সাফ হয়ে যায় তাহলে দেব দেবীর পূজা সাফ হয়ে যায় আল্লাহ না বোধ ইল্লাহ মিডিল পয়েন্ট আল্লাহ পাক আসতে বলেছেন আহলে কিতাবদেরকে আহলে কিতাবকে যদি দাবি দেওয়া তাহলে মামসুসলামের মতের দাবিদার তাদেরকে চিন্তা করা উচিত যে আমাদেরকে কোথায় যেতে হবে আল্লাহ না বোধ ইল্লাহর কাছে এসো ওলা আনুষ্ঠিক আর আমরা তার সাথে কোনো কিছুকে শরীফ করব না আল্লাহর অংশী করব না ওরা একটা খেজা বাঁধনা বাজান আর বাবা মিন্দুলিল্লাহ আর আমাদের একে অপরকে প্রভু হিসাবে বিধানদাতা হিসাবে আইন রচনাকারী হিসাবে আইন দাতা হিসাবে তার আইন কানুন চলবে ওসব মানব না একমাত্র আল্লাহ পাকের আইন মানবো আল্লাহ পাকের বিধি বিধান মানবো ওলা একটা খেজা বাঁধনা বাবা আলহামদুলিল্লাহ কেউ বলে দিলে একটা কতুয়া আর তার দলিল নেই কোরআন না হাদিস তার মেনে নেবো এইটা করবো না হালাল করলে হালাল আর হারাম করলে হারাম জায়েজ করলে জায়েজ আর নাজাজ করলে নাজাজ ফতুয়া দিলেই হলো বললেই হলো অমুক হুজুর কিবলা বলেছেন আর এর পেছনে কোরআন হাদিসে দলিল লাগে না এইসব কাজ করবো না এই মিডিল পয়েন্টের দিকে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ একমাত্র ব্যক্তিত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার জীবন কেমন হবে যেমন রসুল উল্লাহ সাল্লামের আদর্শ নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ সাল্লামের জীবনীতে লাকাদুফি রাসুলিল্লাহ আল্লাহ পাকে রাসুলের মধ্যে তোমাদের উসওয়াতুন হাসান উত্তম আদর্শ রয়েছে এখানে আমাদের ফিরে আসতে হবে যেমন প্রতিটি ক্ষেত্রে অনেক ইখতলাফ অনেক দূরত্ব আমাদের সেরে যাবে আর আমরা একই মসজিদে নামাজ পড়তে পারবো একই অনুষ্ঠানে বসে দিন শিখতে পারবো একই স্টেজ থেকে আমরা ইসলামের কথা পেশ করতে পারবো একই স্টেজের থেকে ইসলামের শত্রুদের আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো সবকিছু করতে পারবো <clears throat> কিন্তু এই মিডিল পয়েন্ট থেকে মুসলিম দল উপদল এত দলের বাচ্চা জন্মার পরে যখন সরে গেছে তখন আমরা দুর্বল হয়ে পড়েছি আল্লাহ ফাকরাবুল আলম বলেছেন তোমরা দুর্বল হয়ে পড়বে আর কাফেররা তোমাদেরকে মনে করবে যে তোমরা <clears throat> বন্যা যখন আসে তার বন্যার ময়লা আবর্জনা বন্যার বন্যার খড়কুটন বন্যার তোমরা ফেনার মতো তোমাদের কোনো অস্তিত্ব নেই তাই হয়েছে যার ফলে কাফের বিজাত ইসলামের শত্রুদের এই দুঃসাহস হয়েছে যে মাঝে মাঝেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে তারা বিশদগার করার চেষ্টা করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র করার অপপ্রয়াস করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে ঠাট্টা মজাক করার চেষ্টা করেছে কিন্তু মনে রাখবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এমন এক ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব সম্পর্কে যত বেশি বিষ ছড়াবে বিজাতি কাফেররা তত বেশি তার মধ্যে আল্লাহ তাকে একটা আকর্ষণ রেখেছেন সেই দিকে চুমুকের মতো লোক লোকেরা ছুটি আসবে মানব জাতি ছুটি আসবে যার ফলে দেখা যাচ্ছে এই কয়েক বছরের মধ্যে যত বেশি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে লিখালিখি করেছে কাপের ইহুদিরা তারা তত বেশি তাদের ঘর থেকে নারী পুরুষরা দলে দলে ইসলাম কবুল করেছে বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রসুলের মজিজা এটা হচ্ছে নবী করিম অলৌকিকিত্ব মজুরা এটা নবী সম্পর্কে যত বেশি খারাপ কথা বলবে তত বেশি মানুষের জানার কৌতূহল হবে জানার ইচ্ছা হবে যে ব্যাপারটা কি এত সম্পর্কে কেন বলছে আর অন্য কারো সম্পর্কে কেন বলছে না জানার ইচ্ছা হবে কোন মানুষকে যদি একটা কথাই আছে যদি বেশি প্রসিদ্ধ করতে হয় তো তার কথা সমাজে বেশি বেশি তার বিরুদ্ধে বলো তার বিরুদ্ধে বললে লোকটা কেউ জানতো না লোকটাকে লোকেরা জেনে নেবে এই জন্য যদি কেউ এই রকমের খারাপ আদর্শ হয় তাহলে তার সম্পর্কে বেশি আলোচনা করা প্রয়োজন নেই তার ব্যাপারটাকে একেবারে স্তব্ধ করে দেন তার একবারে যেন নিয়ে যায় এরকম রাখেন মোহাম্মদ রসুল্লাহাম সম্পর্কে কাফেররা মনে করে যে তার সম্পর্কে ব্যঙ্গচিত্র করব তার সম্পর্কে ঠাট্টা মজা করবো পত্র পত্রিকা লিখবো প্রচার মাধ্যমে এই করবো আর সেই করবো তাতে হয়তো ইসলামের ক্ষতি হবে না যেতনা হি দাবাওগে উতনা হি উড়েগা যত বেশি চাপার চেষ্টা করবে তত বেশি শক্তিশালী হবে আর এর বাস্তব প্রমাণ করে জি কাফের বিজাতিরা রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে লেখালেখি করায় উল্টো পাল্টা কথা বলায় জুল অত্যাচার করায় সীমা লঙ্ঘন করায় তাদেরই ক্ষতি হয়েছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাদের ঘর থেকে তাদের নারীরা যে ইসলাম কবুল করছে আজকাল পশ্চিমা দেশগুলিতে সবচেয়ে ইসলাম কবুল করছে মহিলারা তাদের মহিলারা বাড়ি থেকে বেরিয়ে চলে আছে যে হে আমাদের জাতিরা তোমরা আমাদেরকে মান ইজ্জত দিলে না আমাদের মান ইজ্জত ব্যক্তি স্বাধীনতা আর নারী স্বাধীনতার নামে তোমরা লুটে নিলে আমাদের ইজ্জতকে সুতরাং এ আমাদের মান ইজ্জত যদি রক্ষা করতে হয় তাহলে ইসলামের শান্তির ছায়াতল আমাদেরকে আশ্রয় নিতে হবে আমরা চললাম মোহাম্মদ রসুল্লাহামের দলে তোমাদের সাথে থাকবো না তাদের ঘর থেকে বেরিয়ে চলে আসছে আল্লাহ ফাকরবুল আলমী যারা রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে লিখে বলি তাদের মধ্যে কোনো বরকত রাখেননি আল্লাহা বলছেন ইন্না সানিয়া কাহুয়াল আবতার হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার যারা দুশ্মন শত্রু সানিয়া কা মানে দুশ্মন তোমার তোমার দুশ্মন যারা তোমার শত্রু যারা হোয়াল আবতার তারাই তো লেজ কাটা লেজ কাটা কাকে বলে লেজ যদি না থাকে তার মানে ওই পশুটা অসম্পূর্ণ লেজ কাটা বলতে বলা হচ্ছে তাদের মধ্যে কোনো বরকত নেই হ্যাঁ তাদের কাজে তাদের কথায় তাদের জীবনে কোনো শান্তি নেই অশান্তির জীবন আর কি কি অশান্তি ভোগ করছে হ্যাঁ? পশ্চিমা সভ্যতায় যে বিবাহ করার পরে স্বামী স্ত্রীর বিশ্বাস করতে পারে না যে এর যে কত কি আছে আর স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না কোনো শান্তি আছে পয়সা দিয়ে শান্তি আছে শান্তি নেই আত্মহত্যা সবচেয়ে বেশি সে দেশে দুর্নীতি সবচেয়ে বেশি বেইমানে আত্মসাত সবচেয়ে বেশি গত সপ্তাহে এক ভাই ওইসব দেশ থেকে টেলিফোন করেছে ভাই আপনারা অনেক ভালো আছেন আট ঘন্টা ডিউটির পরে আরামে বসে আছেন আমরা এখানে চব্বিশ ঘন্টায় আমাদের মেশিনের মতো ডিউটি করতে হয় রুগী তো বরকত দেয় নারী পুরুষ স্বামী স্ত্রী দুজন ডিউটি না করলে পেটের ভাত পাই দেয় চলেন আমাদের যে লাইফ এটাকে মেনটেন করতে গিয়ে স্বামী স্ত্রী সকলে ডিউটি করতে হয় কলকারখানায় কোনো না ইন্না শাহানে এক আহল আপনার আল্লাহ বলছেন হে নবী শুনে রাখো তোমার দুশ্মন না হচ্ছে লেজ কাটা তাদের জীবনে না শান্তি আছে না বরকত আছে আর না তাদের এইরকম শত্রুতাই তোমার কোনো ক্ষতি হবে আল্লাহ ফাকরাবুল আলমী নবী করিম সাল্লাম সম্পর্কেই শুধু নয় এমনকি মমিনদের সম্পর্কে আল্লাহ বলেছেন সত্যিকার যদি মমিন আমি আপনি হতে পারি আল্লাহ পাক আমাদের পর পক্ষ থেকে কাফের আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু মমিনের শত্রু রসুলের শত্রুর সাথে আল্লাহ পাক সংগ্রাম করেন ইন্নাল্লাহ ইউদাশু আমিল্লাযিনা আমানু আল্লাহ বলছেন আল্লাহ পাক আলমিন ডিফেন্স করেন দাসও ডিফেন্স করেন আনিল্লাজিন আমন মমিনদের পক্ষে মমিনদের পক্ষ থেকে মমিনকে বেশি লড়াই করতে হয় আল্লাহ রাস্তায় থাকেন আল্লাহ পাক আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর দিনের সাদেম হয়ে যেতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে দেখা করে ডিফেন্স করে প্রতিরক্ষা করে আর রসুল সম্পর্কে আল্লাহ সাফ করে বলছেন ইন্না কাফা ইনা কাল মুস্তাহাজি হে নবী আমি যারা তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করে মজাক করে ব্যঙ্গ করে ব্যঙ্গ চিত্র করে আর তোমার মানহানি করার চেষ্টা করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ পাক বলছেন যথেষ্ট আপনার যদি কোন ফাদার আপনার বড় নেতা যদি বলে তুমি চিন্তা করিও না আমি চাকরি তাহলে আপনার খুশি শেষ নাই মনে হচ্ছে কত কি পেয়ে গেছেন আপনি হ্যাঁ কোন একটা যদি ওই রকমের শক্তিশালী আপনার প্রতিষ্ঠান অথবা কোন একটা দিক যদি আপনার সাপোর্ট করে আপনি মনে করেন যে আমার কে বাঁচা করবে এইরকম যদি চিন্তাধারা আপনার হয় রব্বুল আলমিন আল্লাহাক বলছেন ইন্না কাফাই না খাল মুস্তাহিদ হে নদী ঠাট্টা মজাকারীদের জন্য আমি আল্লাহ তোমার হেফাজতে যথেষ্ট তোমার প্রতিরক্ষার জন্য তোমার হেফাজতের জন্য সুরক্ষার জন্য আমি আল্লাহ যথেষ্ট তুমি চিন্তা করিও না আল্লাহ পাক রব্বুল আলমিন যথেষ্ট হবেন ওই সব লোকদের জন্য যারা আল্লাহ পাকের নবীর মানহানি করতে চাবে আল্লাহ পাকের নবী সম্পর্কে মানুষকে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করবে সম্মানিত ভাইরা সুতরাং একদল যেমন আল্লাহ পাকের নবীর শত্রুতা করে তার মানহানি করার চেষ্টা করেছে যার ফলে কুফুরির ওপর তাদের কুফুরি বৃদ্ধি হইতে আছে বাড়তি আছে আর একদল আমাদের মুসলিম সমাজে রয়েছে ইসলামের নামে ধর্মের নামে নবীকে বাড়াতে বাড়াতে বাড়াতে নবী নূরের তৈরি হ্যাঁ নবী সবকিছু জানেন নবী সবকিছু দিতে পারেন নবীর দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না মদিনা গেলে নবীর জিগির করবে নবীকে বেশি বেশি ডাকবা মক্কা গেলে আল্লাহকে ডাকবা এইসব কাল্পনিক কথা নয় এগুলি মুসলিম ও উম্মার বাতিল গুলির মধ্যে এইসব সিরকি কুফুরি আকিদা মজুদ আছে এরাও মানহানি করেছে এবং এরাও সিরকুফুরিতে লিপ্ত হয়েছে আর হকপন্থী মধ্যমপন্থী আল্লাহ পাক যে মর্যাদা নবীকে দিয়েছেন উঁচু মর্যাদা সেখানে রাখবে সেটা হচ্ছে রেসালাতের মর্যাদা নবতের মর্যাদা সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব ফজিলতের মর্যাদা তার সাথে সাথে মোহাম্মদ সাল্লা সাল্লাম রাতে আল্লাহ পাকের কোনো ক্ষমতা নেই অলিহিয়াতের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলম হাতে খোদাই ক্ষমতা এরকম কোনো ক্ষমতা নেই বরং এসব ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে তাই নবী করিম সাল্লাম রসুল হওয়ার সাথে নবী হওয়ার সাথে সাথে আবদহু আবদহু মানে কি হ্যাঁ কার বান্দা তার বান্দা আল্লাহ পাকের বান্দা বান্দা মানে কি গোলাম দাস আমি আল্লাহ পাকের বান্দা আপনারাও সকলে আল্লাহ পাকের বান্দা হ্যাঁ আমি রসুল রসুলগণ আল্লাহ পাকের বান্দা শেষ নবী মোহাম্মদ আল্লাহ পাকের বান্দা পার্থক্য পার্থক্য বান্দার মধ্যে পার্থক্য আছে একই কোম্পানিতে অনেক ওয়ার্কার আছেন সবগুলি একই রকম নাকি হ্যাঁ সবগুলি একই রকম যখন এই ওয়ার্কার সবগুলিতে একই রকমের মোটামুটি তাতেও যখন একরকম না কেউ হচ্ছে একেবারে আইডিয়াল হ্যাঁ এই সবচেয়ে ভালো ওয়ার্কার এ হচ্ছে দুই নম্বর ওয়ার্কার এ হচ্ছে তিন নম্বর সিরিয়াল ওয়ার্কার আর এগুলো হচ্ছে তাবান বেকার ওয়ার্কার এইরকম যদি থাকে ওই রকমই এই অম্মতের প্রত্যেকে আল্লাহ পাকের বান্দা হ্যাঁ কেউ ফুল অনত কেউ কিছু কম অনগত কেউ কিছু কম অনগত কিছু অবাধ্য অধিকাংশ ক্ষেত্রে অবাধ্য এমনকি আল্লাহ পাক কাপের বেদিন বিধর্মী তারাও আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে তাদেরকে আল্লাহ পাক আম বান্ধা আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে বান্ধা বলে আখ্যায়িত করেছে মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্ধা ফুল আল্লাহ পাকের অনুগত বান্দা আল্লাহ পাক আব্বুল আলমিন তাকে সমস্ত বান্দার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন তারপরে আল্লাহ পাকের গোলাম গোলাম মালিকের পার্টনার হয় না যে ওয়ার্কার থাকে কোম্পানি সে মালিকের কখনো পার্টনার হয় না মালিকের শরিক হয় না তেমনি রব্বুল আলমিনের কোন কাজে মোহাম্মদ সাল্লাম শরিক না এই জন্য কোরআন কিনে আল্লাহের সাদ করেছেন হে নবী তুমি বলে কুল্লা আমলে কুল্লাকুম দার্রাম ওয়ালার আশা হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে তোমাদের লাভও করে দিতে পারি না আর তোমাদের ক্ষতিও আমি করতে পারি না তোমাদের লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ মানুষের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে আল্লাহ পাক এই বয়ান এই বিবৃতি দিতে বলছেন নবীকে নিজের ক্ষেত্রে এমন কি অনেক সময় হয় যে আপনার আমি লাভ করে দিতে পারবো না আর ক্ষতিও করতে পারবো না কিন্তু আমার লাভ লোকসান অনেক আমি দেখতে পারি ব্যক্তি জীবন আমি আমার লাভ বুঝতে পারি আর লাভ লাভবান হতে পারি আর আমি আমার ক্ষতি থেকে ক্ষতিকে এড়াইতে পারি ক্ষতি থেকে বাঁচতে পারি সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে হে নাবি তুমি বলে দাও সুরাই জিন কুল্লা আমলে করলে নাফসি ওটা ছিল সুরাই জিনে আর এটা হচ্ছে আমি লেনাচ্ছি আমার ক্ষেত্রেও না লাভের মালিক না লোকসানের মালিক আমি আমার লাভও করে দিতে পারি না আর আমি ক্ষতিও করতে পারি না আমার যদি দাঁত ভাঙা দাঁত শহীদ হওয়া অবধি থাকে আমি বাঁচতে পারবো না ওটা আল্লাহর পক্ষ থেকে আমার যদি তাইফে গিয়ে সেখানে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসা থাকে আল্লাহ লিখে রাখে আল্লাহ পাক ফয়সালা করে তাহলে আমার ক্ষেত্রে আমি এই লোকসান থেকে ক্ষতি থেকে বাঁচতে পারবো না লাভের মালিক আমি নই আর ক্ষতিরও মালিক আমি নই নিজের ক্ষেত্রেও নয় আর অপরের ক্ষেত্রে নয় আল্লাহ পাক কোরআনে এত স্পষ্ট ঘোষণা করেছে সম্মানিত ভাইরা মুসলিম সমাজে যারা মোটামুটি মনে করেন যে আমরা আল্লাহ পাক এর প্রতি বিশ্বাসী রাসুলের প্রতি বিশ্বাসী তাদের জন্য একটা বক্তব্য সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্পর্কে আপনার সাহায্য করা যেমন কাফের শত্রুতা করছে আপনার সাহায্য করা হচ্ছে যে রসুল উল্লাহ সাল্লামের আপনি অনুসরণ করবেন রসুল উল্লাহ সাল্লামকে মেনে চলবেন রসুল উল্লাহ সাল্লামের কদমে কদমে আপনি তার অনুসরণ করবেন ইত্তেবা করবেন যে ইত্তেবার কথা অনুসরণের কথা আল্লাহ পাক বলেছেন বলেন কুন্তুম তাহিদ বোন আল্লাহ কাত্তা দেউনি আমার অনুসরণ করো আল্লাহকে ভালোবাসার দাবি দান আল্লাহ পাকের বান্দা হওয়ার দাবিদার আল্লাহ পাকের প্রতি ইমানের দাবিদার তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তোমাকে মেনে চলো আদর্শ মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আপনার রুজি রোজগার কেমন হইতে হবে নবী হালাল করেছেন না করেননি নবী যেটা হালাল করেছেন সেটা হবে আপনার এবার নামাজ কেমন হবে আমার নবীর মতো নামাজ হবে আমার নামাজ আবার ওই আমাদের তরিকাতে হবে না আমাদের হুজুররা বলছে ওই রকম নামাজ হবে না নবীর তরিকাতে যাচাই করতে হবে আপনার নামাজটা ঠিক আছে কিনা আপনার হজ কেমন হবে আরাফার মাঠে গিয়ে দেখবেন কিছু লোকেরা জোহর আলাদা পড়বে আসর আলাদা জোহর আসর একসাথে পড়বে না আমরা জিজ্ঞাসা করে দেখেছি আমি জিজ্ঞেস করছি একবার এক দলকে জোহর আসর আলাদা আলাদা পড়ছে আবার মাগরেবটা ওইখানেই পড়ে নিল তারপরে বেরোলো মুজদালিফার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম সব কি করো বলছে যে আমরা জানি কেউ বলছে আমি হানাফি আরেকজন বলছে আমি সাফেই ইন্দোনেশিয়ার একদল বলছে আমরা সাফেই সেই জন্য এরকম করছি আর যদি ভারত বাংলাদেশের হয় হ্যাঁ জোয়াসর ওই আর আসার মসজিদে পড়লে জমা করতে আর আমরা যেহেতু খেমার মধ্যে তামোর মধ্যে পড়ছি এই আমরা হানাভি আমরা জোর আলাদা করলাম আসর আলাদা পড়লাম নবী করিমের সাহাবিরা যারা কাছে থেকে এসেছিলেন অথবা দূরে থেকে এসেছিলেন কেউ এরকম কাজ করেছিলেন কি না সবাই জমা করেছিলেন জোহর আসর চিন্তা করুন তো দেখি তাহলে কোথায় আদর্শ রাসুল্লাহ সাল্লাম মুখে বলছেন কাফের উপর মেজাজ গরম যে তোরা ব্যঙ্গ চিত্র করলি আর তোরা নবী সম্পর্কে এইরকম খারাপ কথা বলছিস আর তোরা এই নবী আমাদের নবীর মানহানি করছিস নবী সম্পর্কে তোর উল্টো পাল্লা লেখালেখি করছিস আর আপনি নবী থেকে বীর উল্টো দিকে চলছেন কোথায় আপনি তো কাফের সাহায্য করছেন আপনার কাছে নবী কেন আদর্শ হলো না হজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে আকলাপ চরিত্রের ক্ষেত্রে আপনার বিবির হেজাব পর্দা কি নবীর বিবিদের মতো যদি নবীর বিবিদের মতো নবীর মেয়েদের মতো আপনার বিবির আপনার মেয়েদের হেজাব পর্দা না হয় আপনার ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা না হয় তাহলে কি করে আপনি এই কথা বলবেন যে আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সম্মত এবং নবী করিম সাল্লামের আদর্শে বিশ্বাসী নবী করিম সাল্লামের আমরা ভক্ত নবী করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসি শুধু মুখে ভালোবাসার দাবিদার আর এই করলেন যথেষ্ট হয়ে গেল এগুলো হচ্ছে বেইমানি কথা ইন্নাল মহিব্বালে মাই হেব্বইয় একজন আরবি কবি বলেছেন যে দেখো যে যাকে ভালোবাসে তাকে মেনে চলে তাকে ফলো করে সুতরাং মোহাম্মদ সাল্লামকে ভালোবাসো ভালোবাসার পুরো প্রমাণ লাগবে সেটা হচ্ছে নবীকে জীবনে প্রতিটি ক্ষেত্রে মেনে চলা আপনার চুল আপনার কাটিং ছাটিং আর আপনার চেহারা আপনার লেবাস পোশাক আপনার লাভটা কি আপনার নিচে হারাম কাপড় দিলি এটাই ঠিক করতে পারলেন না অনেক নামাজ আছেন নামাজ পড়ছেন আর আপনার ওপর থেকে কাপড় উঠতে পারলেন না অথচ রসুল্লাহ তখন আপনার নাজি আমার নাই বলছেন যে কাপড় টাকনার নিচে গেলে এটা ছোট মাসলা নাই জাহান নামে যেতে হবে মা আসকালা মিনাল কাবের মিনাল কত মিশাল দিয়ে কত উদাহরণ দিয়ে বুঝাবো এইটুকু যদি ফলো না করতে পারেন অথচ আপনার আরেকজন সঙ্গী মাসাল্লাহ আপনার চাইতে বয়সে ছোট আপনার চাইতে কম শিক্ষিত সে অথবা উচ্চ শিক্ষিত অনেক ওপর র্যাঙ্কের তারপরে সে আপনার ওপরে কাপড় রেখেছে কখনো তার মান ছোট হয়ে যায় না তার মান ইজ্জত নষ্ট হয় না আপনার শুধু টাকনা নিচে কাপড় পরলে মান ইজ্জত বেড়ে যাবে না কিন্তু আপনাকে শয়তানে ধরেছে যার ফলে রসুল্লাহ সাল্লামের উত্তম আদর্শ থেকে দূরে সরে গেছেন আর এই কাফি ইয়াহুদ্দিন আসারা যারা প্যান প্রথম শুরু করেছে তাদেরকে দেখি তারা প্যান বাবু আর তারা টাকনার নিচে একবারে ঝুলিয়ে জুতা ঢেকে আর মোজা ঢাকা থাকে ওদেরকে দেখে খুব আপ টু ডেট লাগে খুব ভালো লাগে মডার্ন লাগে আর ইসলামের আদর্শ যে খবরদার পুরুষ মানুষ টাকনার নিচে কাপড় যাবে না ওইটা যদিও মুখে না বলেন ভালো লাগে না কিন্তু আপনার কাজে করে না আসলেই ভালো লাগে না মুখটা হয়তো লজ্জাই বলেন না কি করে বলবে একজন মুসলিম না আসলে কাজে করার প্রমাণ করে দিচ্ছেন যে আমাকে নবীর কথা ভালো লাগে না আসলে আমাদের ইহুদি নাসারাদের চরিত্র ভালো লাগছে আর অনেক আবার মডার্ন মুসলমানরা রয়েছে ওরা মনে করে এগুলো ছোট খাটো মাসলা জাহান নামে যাওয়ার ব্যাপার সবার ছোট খাটো মাসলা এগুলো ছোট ব্যাপার আরে বড় বড় ব্যাপার বলো বড় ব্যাপার কি ওই গদিতে যাওয়াটা বড় ব্যাপার আর এই টাকলা নিতে কাপড় এটা কোনো ব্যাপার কোনো ফ্যাক্টর না আল্লাহ যেন হৃদায়ত করে জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহাম উত্তর আদর উত্তম আদর্শ হিসাবে মেনে নিতে হবে এটা হবে নবীর সাহায্য করা নবীর নিয়ে আসা দিনের সাহায্য করা আল্লাহ পাকের সাহায্য করা তখন আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে কাফেরেরা তখন তাদের দশা ওইরকমই হবে যেমন একটা লোক যদি ওপর দিকে থুথু ফেলে এইভাবে যদি থুথু ফেলে তাহলে থুথু কোথায় যাবে তার নিচে যাবে মানে নিচে তার চেহারাতে পড়বে হ্যাঁ ওপর থেকে তার চেহারার উপরে এইরকম করে আছে তার নাক মুখেই পড়বে তার নাক মুখ মুছতে হবে ইয়াহুদিনা তারা ইসলামের সূত্র যারা ব্যঙ্গচিত্র করছে তারা যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে ব্যঙ্গচিত্র করে ওপর দিকে এইরকম করে থুতু ফেলছে এইসব থুথু তাদের ওপর আসবে আর ইন্না সানে কাবার তার লেজ কাটা হয়ে থাকবে কাটা হয়ে আছে আর কেমন পর্যন্ত লেজ কাটা আছে আমাদের নবীর সাহায্য করা আরো একটি হবে সেটা হচ্ছে যে ঘরে ঘরে তোমার দাওয়াত পৌঁছে দেওয়া ঘরে ঘরে আমাদেরকে ইসলামের দাওয়া পৌঁছে দিতে হবে আর সেই দিন আমাদেরকে দ্রুত বাস্তবে নিয়ে আসার চেষ্টা করতে হবে যে যেদিন প্রত্যেকটি ঘরে পৃথিবীর কোনো ঘর বাড়ি বাকি থাকবে না যেখানে ইসলামের কালেমায় লাহ আর মোহাম্মদ রসুল্লাহ পৌঁছিবে না যেখানে ইসলামের কথা বলা হবে না মোহাম্মদ রসুল্লার কথা বলা হবে না কোরআনের কথা বলা এমন কোন বাড়ি থাকবে না তাহলে সমস্ত বাড়িতে আল্লাহর নাম আর রসুলের নাম থাকবে এর জন্য আমাদের কিছু মেহনত প্রয়োজনের প্রয়োজন আছে সেটা হচ্ছে দাওয়াইয়ের আল্লাহ আল্লাহর দিনের দাওয়াতের কাজ করা সেই ক্ষেত্রে ব্যয় করা সেই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করার সেই ক্ষেত্রে সময় দেওয়া কোরআন সন্ন্যার ভিত্তিতে আল্লাহ পাক সকলকে যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলম আমাদেরকে যেন দিনের খাদেন হিসাবে গ্রহণ করেন সুবাহ রব্বে তারা ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল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 ধন সম্পদ আপনজন সারা দুনিয়ার সবকিছুর উপর সব সবচাইতে বেশি প্রাধান্য পেতে হবে আল্লাপাক ইহা ফরজ করেছেন <coughs> আজকের খুদবার বিষয়বস্তু ছিল রসুল্লাহ ইসলামের ভালোবাসা সম্পর্কে আল্লাপাকের রসুলের ভালোবাসা প্রত্যেক মুসলিমের জানা আছে যে তার ভালোবাসা ফরজ তার ভালোবাসা হচ্ছে দিন ইসলাম তার ভালোবাসা হচ্ছে এবাদত তার ভালোবাসা হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাগবের একমাত্র উপায় রাসুল্লাহামের মহাপত ছাড়া ভালোবাসা ছাড়া আল্লাহ পাকের নৈকট্য লাভ হতে পারে না আল্লাহ পাকের দরবারে এবাদত বন্দী কবুল হতে পারে না এই ভালোবাসা এমন একটি বিষয় যে ভালোবাসা সম্পর্কে মুসলিমদের প্রত্যেকটি দল উপদল একমত যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা ফরজ ভালোবাসতে হবে যদিও তার ভালোবাসা সম্পর্কে এই মুসলিম জাতীয় তিন ভাগে বিভক্ত হয়েছে সত্যের অর্থে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা ভালোবাসে তারা একমাত্র হচ্ছে আহলে সন্না ওয়াল জামাত যারা কোরআন এবং সন্ন্যার বিনা কোনো শর্তে অনুসারী কোরআন সন্নাকে ফলো করার জন্য মানার জন্য কোনো শর্ত আরোপ করে না শর্ত লাগাই না আল্লাহ পাকের কিতাব কোরআন কেরিম মজুদ আছে সুতরাং বিনা কোনো শর্তে মানতে হবে কেউ মেনেছে মানেনি এটা দেখার বিষয় নাই রাসুল্লাহাম থেকে শহীদ শুদ্ধ সনদে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস সুতরাং সেই হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে এবাদত বন্দি করতে হবে হাদিস এবং আমল করতে হবে এর কোনো শর্ত নেই যে আমার মুরব্বী মানলো মানলো না কে মেনেছে কে বিরোধিতা করেছে কে এই হাদিস ছেড়ে দিয়েছে এগুলো দেখার বিষয় নাই এরা একমাত্র রসুল্লাহ সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসে এদের ভালোবাসা সম্পর্কে আসল আলোচনা হবে যাতে করে ওই রকম ভালোবাসা আমাদের সকলের হয় পক্ষান্তরে আরেক দল যারা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা দাবি করে এবং ভালোবাসে কিন্তু ভালোবাসতে জানে না ভালোবাসায় তারা সীমা লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে ভালোবাসায় তারা গলু অতিরঞ্জন করেছে যে গলু অতিরঞ্জন আল্লাহ পাক কোরআনী কারিমে কঠোর ভাবে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাহাম বড় শক্ত করে হাদিসে নিষেধ করে ইয়া কুমল গলু সাবধান তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে সাবধান সাইন্নামা আহলা কামান কান কাবলাকুম আল গলু ফিদ্দিন কারণ তোমাদের পূর্বের যেসব জাতি ছিল ইয়াহুদিন আসারা আর অন্যান্য বহু জাতি আল্লাহ পাক যা যুগে যুগে সৃষ্টি করেছেন সেসব জাতি ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে অতিরঞ্জনের কারণেই তাদের সর্বনাশ হয়েছে তারা ধ্বংস হয়েছে তো এই এক জাতি মুসলিম উম্মার মধ্যে রয়েছে যারা নবী করিম সাইসালের ভালোবাসায় অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে এমন ভাবে ভালোবাসা প্রকাশ করে তাদের আকিদায় তাদের এবাদতে তাদের চালচলনে যে আল্লাহ বলেননি তার সাল্লাম বলেনি তার সাহাবাই কে রামরা এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রদর্শন করেননি এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা না করি কারণ আমাদের সমাজে এদের সংখ্যা অনেক বেশি যার ফলে দু চারটি এর উদাহরণ দিলে খুব সহজে বুঝে আসবে কারা রসুল্লাহ সাল্লাহ ভালোবাসে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকের ক্ষমতার কিছু অংশ দিয়ে থাকে একটি অথবা একাধিক হক আল্লাহ পাকের হক রসুলকেও দিয়ে থাকে যারা মনে করে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মধ্যে এত ক্ষমতা ছিল যে তিনি যাকে ইচ্ছা দেন যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন যাকে উর্দু ভাষায় আহমদ রেজা খান বেরেলবির ভাষায় কবর মাজারপন্থীদের ভাষায় মুখতারিকুল সবকিছুর ইখতিয়ার তার হাতে ক্ষমতা তার হাতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করে শির কুফরি যে আল্লাহ রসুল ইচ্ছা করলে দিতে পারেন নিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে মেয়ে দিতে পারেন কারো আল্লাহ পাকে রসুল ইচ্ছা করলে কাউকে ছেলে মেয়ে দিতে পারেন রসুল্লাহ সাল্লাহ ইচ্ছা করলে কারো ছেলে মেয়ে কে মেরে দিতে পারেন রসুল্লাহ সাল্লাম কাউকে ইচ্ছা করলে ধন দৌলত দিয়ে একেবারে সচ্ছল করে দিতে পারেন কাউকে সর্বহারা করে দিতে পারেন রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাউকে বাঁচিয়ে নিতে বা রক্ষা করতে পারেন বিপদ আপদে হাজির হয়ে যান রসল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যদি কেউ তাকে ডাকে তাহলে তিনি স্বপ্ন যোগেও তো হাজির হন এটা তো হনই অবশ্যই কিন্তু এমনি সাহায্যের জন্য জাগ্রত অবস্থায় হাজির হয়ে যান তারপর ঝগড়া বিবাদ হলে মীমাংসা করার জন্য উপদেশ দেওয়ার জন্য জাগ্রত অবস্থায় হাতে যান এসব কথা এসব দল ফিরকার তাকে মজুদ আছে নাম ধরে বললে অনেকে কষ্ট লাগবে যার ফলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় কারো নাম ধরে বলছি না এসব আকিদা এদের মধ্যে মজুদ আছে যারা রসুল্লাহাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে ভালোবাস থেকে এবং বিপথে চালিত হয়ে এক গর্ত থেকে উঠে মুসলিম অম্মাই বা রসুলের উন্মত্ত হয়েছিল আর এক গর্তে গিয়ে আছার খেয়ে পড়েছে শিরকুফরির গর্তে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ির আর একটি নজির হচ্ছে তারপরে বলে নবী সাল্লাম আলেমুল গাইব সব কিছুই জানেন সব কিছুই জানেন তিনি যখন জীবদ্দশায় ছিলেন তখনও সব কিছুই জানতেন সব কিছুই জানেন কে কি করছে না করছে কে কোথায় কি অবরে আছে সব কিছুই তিনি জানেন আর তার তেরোধানের পরেও তিনি প্রথম কথা তিনি মৃত্যুবরণ করেননি এটা একটি অতিরঞ্জন নবী সম্পর্কে তার অপাতি হয়নি ইন্তিকালই হয়নি তিনি পর্দার আড়ে হয়ে গেছেন এজন্য তাদের ভাষায় আল্লাহর পিয়ারা হয়ে গেছেন হ্যাঁ আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু কখনো বলবে যে নবীর ইন্তেকাল হয়ে গেছে নবীর মৃত্যু হয়েছে নবীর অফাত হয়েছে না ওইসব কথা বলবে না অথচ আল্লাহ পাক কোরআনে কেন বলছে ইন্নাকা মাইয়াতুন হে নবী তুমিও তো মৃত মাইয়াত ওয়া ইন্নাহু মাইয়াতুন তারাও তো মারা যাবে তুমিও মারা যাবে তারাও মারা যাবে স্পষ্ট আর কিছু লাগে এছাড়াও আরো কোরআনে কেরিমে কয়েকটি আয়াত রয়েছে নবীর ইন্তকাল নবীর মত সম্পর্কে রাসুল্লাহামদের বহু হাদিস রয়েছে আমার একটা গোটা একটা বক্তব্য আছে সম্পর্কে কোরআনের আয়াত আর হাদিস সবগুলি দিয়ে যে মা মাতা রসুল্লাহ রসুল্লাহ মা তা মারা গেছেন এরা বলছে না হায়াতুল নবী বেঁচে আছে এটা হচ্ছে রসুলের ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করে আল্লাহর একটা গুণ দিয়ে দেওয়া আল্লাহ আল্হাই আল্লাহ তাইয়ুম আল্হাই চিরঞ্জীব আল্লাহ ইল্লাহ আল্হাই তিনি চিরঞ্জীব আর নবীও তো আল্হাই তিনি মরেননি সুতরাং তিনিও আল্লাহ আল্লাহর গুণ নবীকে দিয়ে দেওয়া নবী তার কবরে চলে যাবে নবীর কবরকে কবরই বলা যাবে না রওজা বলতে হবে এটাও নবীর সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি যারা নবীকে ভালোবাসতে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে হয় সিরকে লিপ্ত হয়েছে না হয় বিদাতে লিপ্ত হয়েছে অথচ নবীলামের হাদিসে সাহাবাই কেন আমরা কবর নবী বলতেন নবীর কবর বলতেন আজকে আমাদের সমাজে বিদাতি সমাজে যদি নবীর কবর বলেন তো আমি বড়ই বিয়াদব অথচ আপনি হাদিসের কথা বলছেন আর তারা মন গড়ার কথা বলছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কবর থেকে সারা দুনিয়ার উম্মতের খবর রাখেন কে কি করছে না করছে কি অবস্থায় আছে না আছে আমার নাতি শহীদ হলো হ্যাঁ আজকে সিরিয়াতে কি হচ্ছে বর্মায় কি হচ্ছে সব খবর নবী রাখেন এটা হলো মুসলিম উম্মার ওই বাতিল ফিরকা গুলির যেগুলি মনে করে যে নবীর ভালোবাসা মানে নবী সবকিছু জানে কথা বলতে হবে আলেমুল ভাই অথচ আলিমুল গাইব অসাহাদ আল্লাহ পাক কোরআনকে নিজেকে শুধু বলেছেন আত্মান জমিনে আল্লাহ পাক ছাড়া কেউ গায়েব জানেন আল্লাহ পাক ঘোষণা করেছেন এগুলো হচ্ছে সিরকি আকিদা নবীর ভালোবাসার নামে সির কুফরিতে লিপ্ত হয়েছে নবীর ভালোবাসার ক্ষেত্রে তার আরো বলে থাকা নবী হাজির নাজির নবী হাজির হয়ে যান মিলাদ করলে হাজির হয়ে যান ওয়াজ মাহফিল হলে হাজির হয়ে যান যেই জন্য এই জন্য এর কিছু লক্ষণ আছে ওরা যে আকিদা রাখে ওইসব মজলিসে গেলে কিছু তার আলামত লক্ষণ আছে একটা চেয়ার খালি রাখে ওই চেয়ারে নবী এসে বসবেন আবার নবী পরে আসবেন অথচ বড় বড় ব্যক্তি তো প্রথম খানে আসে হ্যাঁ? নবী পরে নাকি আসবে নেক মজলিসে যিনি নেক কাজে আগ্রহী প্রথম আসার চেষ্টা করবেন তাই না হ্যাঁ, নবীর সিজ খালি আছে আছে পরে আসবেন চলছে মহফিল চলছে মিলাদ চলছে চলছে হঠাৎ করে দাঁড়িয়ে গেল কে আমার শুরু করে দিলা এ নবী সালাম আলীকে পড়া শুরু করলাম নবী হাজির নাজির এখন চলে আসছেন আপনার সম্মানার্থে নামে দাঁড়ান এই যারা কেয়ামকারী মিলাদকারী হ্যাঁ যারা ওই মন করে জন্য হাজির হয়ে যায় হ্যাঁ একবার বলে যে নবী সর্বত্র হাজির সবখানে হাজির আরেকবার আবার বলে যে নবী বড় বড় মহফিল যখন হয় আমাদের মিলাদ হয় ওয়াজ হয় তখন আমাদের কিয়াম এই জন্য করতে নবী হাজির হন তাহলে সব জায়গায় হাজির নন তাদের কথাই রয়েছে কারণ তারা তো কোরআন হাদিসের কথা বলে না যার ফলে তাদের কথা একরকমের না একমত কোরআন এবং হাদিসের কোনো বিরোধ নেই যে কোরআনে করিম যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে মানব রচিত হইতো তাহলে মানুষের কথা যেমন বিরোধ থাকে তেমন আল্লাহর কথায় বিরোধ থাকতো পরস্পর বিরোধিতা থাকতো না আল্লাহর একই রকমের কোরআনে মহাদিসের কথা কোরআন হাদিস মান্যওয়ালার কথা পূর্বে পশ্চিমে যেখানে যান না কেন নামাজের তরিকা একই তরিকা যারা করে মহাদিস মোতাবেক নামাজ পড়ে পক্ষান্তর যারা কোরআনে মহাদিস ছেড়ে নামাজ পড়ে কেউ হাত ছেড়ে কেউ কোথাও বাঁধে হ্যাঁ কেউ একরকম কেউ আর রকম তরিকার শেষ নেই বহু যখন কোরআনে মহাদিসের রজ্জুকে দেবে তখন মানুষের মধ্যে বহু বিরোধ দেখা আর বিরোধ দূর করার নিরসন করার আর ঐক্য নিয়ে আসার মুসলিম একমাত্র উপায় হচ্ছে কোরআন সন্ন্যাকে মজবুত করে ধরা নবীর ভালোবাসায় অতিরঞ্জনের আরো লক্ষণ হচ্ছে তারা বলে নবী মানুষই নন মানুষ কি করে হইতে পারে নবী মাটির পয়দায় না নবী নরের পয়দা নবীর ভালোবাসি ভালোবাসিত অতিরঞ্জন বাড়াবাড়ির লক্ষণ হচ্ছে এগুলো হচ্ছে বিজাতিদের লক্ষণ যারা নবীকে ভালোবাসতে গেছে কিন্তু ভালোবাসা ঢং হয়নি কোরআন সন্ন্যার ভিত্তিতে তারা ভালোবাসেনি নবীর ছায়াই ছিল না শুনেছেন তো না শেখ জাকারি সাহেব বড় শেখুল হাদিস তোদের ফজাল লিখছেন क्योंकि मशहूर था कि नबी का साया नहीं था খুব প্রসিদ্ধ কথা যে নবীর ছায়া ছিল না এই কথা বলার ক্ষমতা হয়নি কোরআনে আছে অথবা হাদিসে আছে যে নবীর ছায়া ছিল না বুঝতে পারলেন কথা তার মানে কোরআনেও নেই কিন্তু মশহুর আছে মাঝে মশহুর আছে তাদের মাঝে মশহুর আছে কারণ তাদের ধর্মীয় কথা বলার জন্য কোরআন বা দলিল লাগে না সেই জন্য মশুর আছে যে নবীর ছায়া ছিল ছায়া পড়তো না রোদের বুঝতে পারছেন কথা অথচ যদি ব্যতিক্রম হতো তাহলে কোরআনে কেরিমে না থাকলে কমপক্ষে রসুল্লাহ সাল্লামের বলতে যে নবী সাল্লামের আমরা কোনোদিন ছায়া দেখতাম না তবে একটি হাদিস চাই শুধু মাত্র একটি হাদিস চাই সহি সনদে বাস বেশি চাই না বোখারিতে না হয় মুসলিমে দেন মুসলিমে না হয় আবু দাওয়াত না পাই তিরমিজিতে দেন না হয় ইবনু মাজায় দেন হ্যাঁ কোন একটা সহি সনদে হাদিস দেন এই ছয়টি ছাড়াও যদি কোনো হাদিসে দ্বারা প্রথমে ভাই হাকিতে আর মোসলাদে আহমদে আর কোন কিতাবে একটা সহি সনদে হাদিস আর কিছু চাই না আল্লাহ পাকের কথা অথবা রসুলের কথা অথবা সাহাবির কথা সহি সূত্রে যে নবী সালামের ছায়া পড়তো না এটা মশুর ওই রকমই যেমন আমাদের সমাজে মশুর আছে ঘোড়ার ডিম কিন্তু ঘোড়ার কোনো ডিম হয় না দেখেছেন কিন্তু ঘোড়ার ডিম নাকি আমার পর্যন্ত দিতে পাবেন দেখতে পারেন কিন্তু খুব মশুর আছে যে ঘোড়ার ডিম কথাটা কি বলেন ঘোড়ার ডিম তাই না কথাই কথাই ঘোড়ার ডিম কিন্তু আসলে ঘোড়ার ডিম দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না ওইর কোন নবীর ছায়া ছিল না কিন্তু তার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না এগুলো হলো নবীর মহব্বতের নামে অতিরঞ্জন বাড়াবাড়ি আহলে সন্ন্যতল জামাত এইরকম ভালোবাসা প্রদর্শন করে না যা কোরআনে নেই হাদিসে নেই আর এইরকম করে এক গর্ত থেকে উঠে আল্লাহ পাক রহম করেছে যে মূর্তি পূজা আর শির কুফুরি থেকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে ইসলাম কবুল করার বা মুসলিম পরিবার আল্লাহ সৃষ্টি করেছেন আবার গিয়ে শির কুফুরি গর্তে পড়বো এই কাজ আহলে সুরাতাল জমাত করে না আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হাদান আলী হাজ আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া যে তুমি হেদায়ত করেছো কোরআন সন্না মানার তৌফিক দিয়েছো কালিমাই বিশ্বাস হওয়ার তৌফিক দিয়েছে নামাজ পড়ার তৌফিক দিয়েছে সুতরাং তোমার এই সেরাতে সেই মডল থাকবো যা কোরআনে আছে তা মানবো যারা রাসূলের হাদিস আছে তা মানবো আহলে সুন্নাত জামাত ভালোবাসে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসায় ঘাটতিও করে না আর অতিরঞ্জন বাড়াবাড়িও করে না বাড়ায়ও না কমায়ও না যারা বাড়িয়েছে তারা শিরকুফরে লিপ্ত হয়েছে আর যারা কমিয়েছে আর এক দল গুমরা নবী করিম সাল্লামের এই মুসলিম শিরকাতেও রয়েছে এবং মুসলিম তো আছে এই দল কিন্তু অনেক দল এই দলে যারা নবী সালামের ভালোবাসায় ঘাটতি করেছে বৈরি ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে যারা ঘাটতি করেছে তারা অনেক দলে বিভক্ত তাদের একদল অমুসলিম কাফের আলাউদ্দিনের শত্রু যারা নবী সালামকে ঠাট্টা মজাব করে ব্যঙ্গচিত্র করে আর খারাপ ফিল্ম তৈরি করে আর নবী এইভাবে মনে করে যে নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মানহানি করলে হয়তো আমরা কামিয়াব হবো আল্লাহ কখনো কামিয়াব করবে না এন্না কাফা ইরাকাল মুস্তাহাজিন আল্লাহ বলছেন হে নবী যারা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের ধ্বংস করার জন্য তাদের সর্বনাশের জন্য আমি আল্লাহ যথেষ্ট আমার আর কোনো সেনাবাহিনী লাগবে না ইন্নামা ইন্নামা কানা আমরহ এজা আরাদা সাইয়ান আল্লাহ পাকের কাজ হচ্ছে এই যে যখন কোন কাজ করার ইচ্ছা করেন আইয়া কুল আল্লাহ কোন ফেয়াকুন তখন আল্লাহ পাক কোন বলেন আল্লাহ পাকের বেশি সেনাবাহিনী লাগে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই কাফের ইহুদি আল্লাহ এবং খ্রিস্টান আল্লাহ পাকের দুশ্মন যারা নবী করিম সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আর আজকে মুসলিম উম্মা দুর্বল অসহায় আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে নবীর আদর্শ সন্ন্যত থেকে সরে যাওয়ার কারণে নামাজ থেকে সরে যাওয়ার কারণে নামে মাত্র মুসলমান যার ফলে এই সাহস হয়েছে কাফেরদের তাদের জন্য আল্লাহ পাক যথেষ্ট মুসলিম ফিরকার মধ্যে বহু সংখ্যক মানুষ আছে যারা নবী করিম সাল্লাহ ইসলামের ভালোবাসায় ঘাটতি করেছে বহু ঘাটতি করেছে নবী করিম সাল্লাহ ইসলাম শেষ সময়ে শেষ শব্দ শেষ সময়ে আমাদের মতো মানুষরা সাংসারিক উপদেশ মৃত্যুর পূর্বে বিবিকে উপদেশ দেয় কেমন করে চলতে হবে থাকতে হবে পরিবার সংসার কেমন করে চালাতে হবে ছেলে মেয়েকে উপদেশ দিয়ে থাকে আর কোথায় ধার করো যাতে কোথায় পাবে টাকা এসব চিন্তা তার থাকে কি করে কি করবে বাড়ি ঘর হয়নি বা কি করবে ইত্যাদি হ্যাঁ এসব করে থাকে নবী করিম সাল্লাম বলছেন আসলাত আসলাত মামালা কথা নামাজ ভুলবে না নামাজ ভুলবে না নামাজকে স্মরণে রাখবে অমামালা কথা ইমান বা দাস দাসীদের চাকর চাকরানিদের উপরে জুল অত্যাচার করবে না আজকের শতকরা পঁচানব্বইয়ের বেশি মুসলিম পাঁচক্ত নামাজ পড়ে না একদল ঈদ পড়া মুসলমান আরেক দল জুমা পড়া মুসলমান আরেক দল এক অক্ট দু অক্ট পড়া মুসলমান আরেক দল তিন অক্ট চার অক্ট পড়া মুসলমান আরেক দল চার অক্ট পড়ে ফজর পড়ে আরেক দল পাঁচ অক্ট পড়লেও পঞ্চম অক্ট ফজর নামাজ সূর্য ওঠার পর পড়ে এইরকম আধা নামাজি বেনামাজি মুসলমান হচ্ছে আজকালকার মুসলমান ইল্লামান রাহিম আল্লাহ শতকরা দুটো পরিসংখ্যানে বলা হয়েছে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলা হয়েছে শতকরা আটানব্বই জন আধা নামাজি বে নামাজি মাত্র দুটো নামাজি ফজরের নামাজ জামাতে পড়ে অক্তে পড়ে সময়ে পড়ে সূর্য ওঠার আগে পড়ে এইরকম নামাজের সংখ্যা শতকরা দুইটা তাহলে বাকি আটানব্বই জন এরা সবাই মুসলমান হওয়ার দাবিদার এরা নবী করিম সাল্লাহ ভালোবাসায় ঘাটতি করেছে খারাপ আচরণ করেছে রসুল্লাহ সাল্লামের সাথে যতক্ষণ পর্যন্ত এরা সংশোধন করবে না আল্লাহর দিনের দিকে ফিরে আসবে না রসুল্লাহামের সত্যিকার মহাপতের দিকে ফিরে আসবে না ততদিন পর্যন্ত এই উম্মত লাঞ্ছিত অপদস্থ থাকবে তোমরা ওপরে থাকতে আর ওপর দিকে কেউ থুথু দেওয়ার সাহস করতে না তোমাদেরকে নিচে মনে করেছে সেই জন্য এই সুদর সাহস করেছে কাফের আল্লাহর শত্রুরা এনকুন্ত মমিন শর্ত হচ্ছে যদি মমিন হতে তোমরা আর মমিন হওয়ার জন্য প্রথম ব্যক্তি জীবনের এমাদত পাঁচাত্ত নামাজ লাগবে পুরোপুরি ভাবে একদল ঘাটতি করে গুমরা হয়েছে নবীর মহাব্বতে আর একদল বাড়িয়ে অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে গুমরা পথ ভ্রষ্ট হয়েছে আহলে সোনাতল জামাত ঘাটতি করে না বাড়াবাড়িও করে না আর এই তরিকা নবী করিম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন তার আগে আল্লাহ পাক শিখিয়েছেন আল্লাহ পাক নবীকে যেমন রসুল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ যেমন তিনি আব্দ গোলাম বলে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি পাক পবিত্র সেই জাত সেই সত্তা আল্লাহ পাক যিনি আসরা রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন তার গোলামকে বান্দাকে তার সমতুল্য সমকক্ষকে নয় তার কোনো ভূষিতকে নয় হ্যাঁ তার স্থানে অধিষ্ঠিত এইরকম কাউকে নাই তার শরিক পার্টনারকে নয় এই নয় যে শরিক কিন্তু পয়সা কম তখন একটু বেশি পয়সা দিয়ে ঠিক আছে আমার মতো তোমার ফিফটি ফিফটি শরিক করে নিলাম নবী শরিক না আল্লাহ শরিক বলেননি আসরা বিয়াজে বলেছেন তার গোলামকে নিয়ে গেছিল তার গোলাম তার বান্দাকে তার দাসকে নিয়ে গেছিলেন রাতারাতি মেয়েরাজে আর আল্লাহ বলে দিয়েছেন নবী মোহাম্মদ আমার গোলাম চাকর বান্দা এবং আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ আল্লাপাকে শিক্ষা দিয়েছেন এই হচ্ছে আলোচনা তর্জামাতের জামাতের আকিদা নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে লাতুরুনি আমার সম্পর্কে তোমার বাড়াবাড়ি করিও না অতিরঞ্জন করিও না নবী করিমের আশঙ্কা ছিল কারণ পূর্ব ইতিহাস আছে ইহুদিদের ইতিহাস আছে খ্রিস্টানদের ইতিহাস আছে ইহুদিরা ওদের আল্লাহর পুত্র করেছে আবদুল্লাহকে ইবনুল্লাহ করেছে আর খ্রিস্টানরা ঈসা আলী সালামকে আবদুল্লাহকে আল্লাহর বান্দাকে আল্লাহর গোলামকে আল্লাহ দাসকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র করেছে এসব বিগত ইতিহাস সামনে ছিল রাসুল্লাহ সাল্লামের ওহির মাধ্যমে এবং সেই যুগের যে খ্রিস্টানদের যে গোমরা আকিরা এসব তখন এই তৃত্ববাদ চলে এসেছিল এবং আল্লাহ পুত্রের কুফুরি আকিরা খ্রিস্টান বলতে চলে এসেছিল এসব দেখে নবী করিম সাল্লাম অগ্রিম ভবিষ্যৎবাণী করে সতর্ক করেছে লাতুতুরি না আমার সম্পর্কে তোমরা কিন্তু বাড়াবাড়ি করবে না হে আমার সাহাবিরা হে আমার উন্মতের লোকেরা আমার পর্যন্ত লাতুতুরি আমার সম্পর্কে বাড়াবাড়ি করবে না নামাত রাতের নাসার ইসাব নামারিয়াম যেমন ভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা নাসারা খ্রিস্টানরা মারিয়াম সম্পর্কে মারিয়াম পুত্র মারিয়াম পুত্র বলা হয়েছে না মারিয়াম নয় মারিয়ামের পুত্র আলী ইসলাম সম্পর্কে যেমন তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছিল কি বলেছিল একদল তারা বলল যে আল্লাহর পুত্র ইবনুল্লাহ আরেকদল বলল না আল্লাহ তিন তিনের তৃতীয় ইন্দাল্লাহ তালেস সালাসা এক আল্লাহ আল্লাহ আর আল্লাহর পুত্র সেও আল্লাহ তার মধ্যে অলুহিয়াত রয়েছে আল্লাহর ক্ষমতা রয়েছে ওই রকম ভাবে তোমরা আমার সম্পর্কে বলাবাড়ি করিও না তাহলে কি বলবে মধ্যম পন্থা কি যাতে ঘাটতিও হবে না বেয়াদবিও হবে না নবীর সামনে আর বাড়াবাড়ি করে মুশ্রেকও তোমরা হবে না বেয়াদবি করে কুফরিও করবে না আর বাড়াবাড়ি অতিরঞ্জন করে মুশ্রেকও হবে না একদিকে মুশ্রে আরেকদিকে গাছের আর মধ্যখানে হচ্ছে সেরাতে মোস্তাকিমের অনুসারী আনা আমি হচ্ছি এক বান্দা দাস আল্লাহ আমি একজন হলাম কোরআন বলছে হলাম সুরায়দিন পড়ে দেখুন আল্লাহ পাক চার জায়গায় নবীকে গোলাম বলেছেন আব্দুল্লাহ যখন আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে দাঁড়িয়ে ব্যায়াম করে তাহাজুদের অবস্থায় এত দোয়া করছিল আল্লাহ বলছেন আল্লাহর বান্দা যাকে আমাদের মতো আল্লাহর কাছে দোয়া করতে হইতো আমাদের মতো মতোই কেঁদে কেঁদে নামাজ পড়তে হইত সারা তাকে নামাজ পড়তে হয়েছে আর যারা ধর্মের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তাদের কুফুরি হচ্ছে যে আমরা একিনে মারে পথে পৌঁছে গেছি ফানা ফিল্লা হয়ে গেছে আবার আমাদের নামাজের কি দরকার পীরপন্থীদের অধিকাংশের নামাজ লাগে না ওরা তো পেয়ে গেছে আল্লাহকে নবী করিম সাহেব বলছেন ইন্নামা আনা আব্দুন আমি হচ্ছি গোলাম আমি হচ্ছি আল্লাহর দাস ফাকুলু সুতরাং তোমরা বলবে যদি সে রাতে মোস্তাকিমে সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে চাও আর এই পথের উপর দিয়ে গিয়ে জান্নাতে পৌঁছতে চাও সকল আব্দুল্লাহ রাসুল বলবে মোহাম্মদ কে আব্দুল্লাহ আল্লাহ পাখের বান্দা আল্লাহ পাখের শরিক রাসুল রাসুল এবং তার রাসুল বান্দার সাথে তিনি রাসুল আমরা বান্দা আর কিছুই নাই আর তিনি বান্দা এবং রাসুল রাসুলের অর্থই বুঝলো না রাসুল বলে সাক্ষী দেয় আর মানে গায়ক গায়িকার আখলাখ চরিত্র মাদ্দাদার ধর্ম সামাজিক বিচার হ্যাঁ, মানব রচিত বিধান রসুল আল্লাহ পাকের দুধ আল্লাহ পাকের আসমানি সংবাদ আসমানি সিলেবাস নিয়ে আসার মাধ্যম তিনি আসমানি সিলেবাস মানুষের জীবনের প্রত্যেকটি স্তরের জন্য ক্ষেত্রের জন্য সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ থেকেই সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত আমার ব্যক্তি জীবনে আমার ইবাদত বন্দী কেমন হবে আখলাখ চরিত্র কেমন হবে পারিবারিক জীবন কেমন হবে সমাজের বিচার আচার কেমন হবে আদালতের বিচার কেমন হবে শিক্ষা ব্যবস্থা কেমন হবে সিলেবাস কেমন হবে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত সব রসুল্লাহর কাছে নিতে হবে কারণ আল্লাহ পাকের সিলেবাস রসুল নিয়ে এসেছেন এই হচ্ছে রাসুল্লাহ বলার অর্থ রাসুল্লাহ এদিকে বলে সাক্ষী দিয়ে আর জিকির করিয়ে বেদাতি জিকে মোহাম্মদ রসুল্লাহ আর রসুল্লাহর সাথে ব্যক্তি জীবনে সম্পর্ক নেই পারিবারিক জীবনের সম্পর্ক বেপর্দা স্ত্রী মেয়েরা বৌরা সামাজিক ক্ষেত্রে সামাজিক বিচার বাপদাদা এইভাবে করেছে এই তরিকায় করেছে আমরাও তাই করছি আদালতে না অত পশ্চিম আইন লাগবে ওখান থেকে অ্যাডভোকেট ব্যারিস্টার হয়ে আসতে হবে তাহলে তো আদালতের জজ হবে কোরআনে মহাদিস জানার কোনো মূল্য নেই এবং প্রয়োজনও নেই কোরআনে মহাদিসের জিরো তারপরে বড় বড় ব্যারিস্টার তারাই বিচার করবে তাদের বিচার চলবে অথচ রসুল্লাহ সাক্ষী দিচ্ছেন আপনি কোথায় রসুল্লাহ মানেন আপনি কোথায় রসুল্লাহ আসল মহাব্বত রসুল্লাহ আসল মহাব্বত হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মুখ দেয় না যা কিছু হবে সমস্ত ক্ষেত্রে নবীকে একমাত্র হাকিম জজ মানবে বিচারপতি একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার নিয়োগ হয়েছে আল্লাহ তাকে নিয়োগ দিয়েছেন এবং কেমন পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে এই হচ্ছে রসুল্লাহ রাসুল্লাহ মহাব্বত রসুল্লাহ রাসুল্লাহ মহাব্বত সম্পর্কে যদি সারা বছর ধরে বলতে থাকি বলা শেষ হবে না রসুল্লাহ সাল্লামকে শুধু মমিন মুসলিম ভালোবাসে না শুধু আহলে সন্ন্যত জামাত ভালোবাসে না বিদিন ভালোবাসে না রসুলকে এবং যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তারা ভালোবাসার ঢং হয়নি তরিকা জানেনি গোমরা পথভ্রষ্ট হয়েছে কিন্তু চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে অন্তর থেকে ভালোবাসে শুধু জন্তু না জন্তু তো প্রাণ আছে গাছে রসুল্লাহ সাল্লামকে গাছপালা উদ্ভিদ ভালোবাসত রসুল্লাহ সাল্লামকে গাছে মায় গাছেরও তো অনেকে প্রাণের কথা বলছেন এক ধরনের প্রাণের কথা জামাদার পাথর মাটি পাহাড় রসুল্লাহ সাল্লামকে ভালোবাসত শুকনো কাঠ যাতে কোনো রস নেই শুকনো কাঠ লুকড়ি রসুল্লাহ সাল্লামকে ভালোবাসত এই যে প্রত্যেকটি কথা বললাম এক একটি কথা যদি দলিল পেশ করি তাহলে দিনের পর দিন শেষ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কে তো ভালোবাসত বিচার নিতে আসছে এক উঠ রসুল্লাহ সাল্লামের কাছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জায়গায় অবরোধ করে আছেন আর ওখানে একটা উঠ নবীর দিকে দৌড় দিয়ে চলে আসছে কান্না ভাব নিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে উটের আর সামনে এসে রসুল্লাহাম এসে একটা আওয়াজ করলো আওয়াজ করলো যেমন কান্নার ভাব থাকে ওই রকম রসুল্লাহাম সাহাবারাকে জিজ্ঞাসা করলেন সাহাবির আশেপাশে ছিলেন যে এই ওটের মালিককে মানে সাহেব হাজার জামাল এই ওটের মালিককে এর মালিককে একজন আনসারি যুবক হঠাৎ করে বলছে আনাই আর এটা আমার আমি এই ওটের মালিক তখন রসুল্লাহ বলছেন যে হে যুবক শোনো এ উঠে আমার কাছে শিকায়ত করছে কমপ্লেন করছে অভিযোগ করছে জান্নাকা তজিও তুমি ছিদায় রাখছো কষ্ট দিচ্ছ পেটে খেতে দিচ্ছ না আর এর পিঠে শহর হচ্ছে বাড়ি ভারী বোঝায় উপর চাপাচ্ছ আমার কাছে এসে কমপ্লেন করছে কত ভালোবাসে রসুল্লাহ সাল্লামকে বসু খবরদার তুমি এরকম কাজ করবে কি আমাদের জবাবদারি করতে হবে আত্মীয় স্বজনদের জুলুম করলে জবাব দিতে হবে না কেমতে বাপ মায়ের জুলুম করলে কেমতে জবাব দিতে হবে না আত্মীয় স্বজন আপনজন যে কোনো মুসলিম হোক আর যে কোনো মানুষ হোক প্রত্যেক ক্ষেত্রে তাহলে জবাব দিতে হবে এই হাদিস থেকে চাল নবী করিম সাল্লামের কাছে আরজ করলো ওই যুবক যে আর আজকে থেকে আমি এই কাজ করবো না তবা করছি আমি ভালো খেতে দেবো এবং অতিরিক্ত বোঝা এই উঠের উপর চাপাবো না একবার কোন এক সফরে এক জায়গায় অবস্থান করবেন সাহাবির আরাম বিষণ আগে এসে গাছের ছায়াগুলি ধরে নিয়েছেন আর তেমন বেশি কোনো ছায়া ছায়া নেই দেখেন নবী করিম সাল্লাহ একটা গাছের কাছে যেতেই গাছের ডালগুলি ঝুঁকে নবীর দিকে চলে আসলেন আমার ওই কল্পিত কথাবার্তা বলি না মন করা কথাবার্তা বলি না গাছের ডাল যেই দিকে পাতাগুলি ছিল ছায়া হবে নবিসামের দিকে ঝুঁকে ছিল আসার ছায়া করে দিলাম কেন গাছ রসুল্লাহামকে ভালোবাসে গাছ রসুল্লাহ ভালোবাসে মসজিদ নবীতে মসজিদ নবী এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন তো উঁচু মেম্বার হয়েছে প্রথম কাঠের মেম্বার তৈরি হয়েছিল কাঠের এক মহিলা আরজ করল ইয়া আপনি খুদবা দিচ্ছেন একটু নিচে দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন লোকজন দূর থেকে শুনছেন একটু ভালো করে দেখতে পেলে সুবিধা হয় উঁচাই বসলে একটু সুবিধা হয় দেখতে আপনার জন্য আল্লাহ আজকে মেম্বার আন আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিই ঠিক আছে অসুবিধা নেই যদি করো দিন সেহেতু যদি চাও তো করো অসুবিধা নেই ওই মহিলা নিজের পয়সা দিয়ে একটা মেম্বার তিন সিঁড়ির মেম্বার তৈরি করে নিয়েছে রাসুল্লাহ জন্য আগামী জুমাতে রেখে দিল তখন মেম্বারে উঠে গেলেন মেম্বারে ওঠার আগে পর্যন্ত নবী করিম সাল্লাম মসজিদে নবীতে খুদবা দিলেন নিচে দাঁড়িয়ে আর পাশে একটা খুঁটি ছিল খেজুরের কাণ্ডের খেজুরের যে বডিটা কাণ্ড এই খেজুরের কাণ্ডের শুকনো কাণ্ডের খুঁটি ছিল ওখানে একটা ভর দিয়ে যেমন আমার লাঠিতে ভর দিয়ে অনেক খুঁটিগুলো আমাদের দেশে খুদবা দেয় ওতে হেলাম দিয়ে নবী সাল্লাম একটা হাত রেখে খুদবা দিতেন পরের জমাতে যখন নবী করিম সাল্লাম মেম্বারে উঠে গেলে উঠে খুদবা শুরু করতেই আলহামদুলিল্লাহ শুরু করতেই ওই শুকনো কাঠ থেকে কান্নার আওয়াজ শুরু কান্না আওয়াজ চলে আসলো কেমন কান্নার আওয়াজ হাদিস আছে সেবি ছোট বাচ্চা যেমন কহ কহ কহা করে কান্না করে ওই রকম কান্নার আওয়াজ চলে আসলো কান্নার আওয়াজ চলে আসলো রসুল্লাহ বুঝতে পারলেন যে আমি যে ওখানে হেলাম দিতাম হাত রাখতাম ওখান থেকে সরে গেছি সেখানে কান্না শুরু হয়েছে রসুল্লাহ শুকনো কাঠ পর্যন্ত ভালোবাসে সুহান শুকনো কাঠ পর্যন্ত ভালোবাসে রসুল্লাহ মেম্বার ছেড়ে নেমে গেলেন খোলা বন্ধ করে দিলেন কি আবার হাত রাখলেন যেভাবে হাত রাখতেন ওইভাবে শুকনো কাঠের উপর হাত রাখলেন যখন হাতটা রাখলেন তখন ধীরে ধীরে ধীরে আওয়াজটা থেমে গেল যেমন বাচ্চা কান্না করলে থাবড়ালে হ্যাঁ ধীরে ধীরে ধীরে তখন কান্না থেমে যায় ওই রকমই কান্না এই শুকনো কাঠের থেমে গেল এ হচ্ছে রসুল্লাহ ভালোবাসা রসুল্লাহ বলছেন তার সিরাজ সহি সনদে প্রমাণিত আমি এমন পাথরগুলিকে চিনি যেই পাথরগুলি আমাকে দেখলে সালাম বলতো আসসালাম আলাইকে আসসালাম আলাইকুম এই কথা বলতো পাথরে সালাম বলতো রসুল্লাহ তিনি সমস্ত রসুলদের শিরোমণি মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের সবচেয়ে নিকটবর্তী বান্দা যিনি প্রথম জান্নাতের দরজায় নক করবেন এই সমস্ত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও আল্লাহ পাকের অনুহিয়াতে আল্লাহ পাকের কাজে আল্লাহ পাকের গুণে সামান্যতম তার অংশ নেই এটা হচ্ছে আল্লাহ আলোচনা জামাতের রায়সন্না ভিত্তিক দেয় তখন তো দুটো জাতি গুমরা হয়েছে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ পাক যেন রসুলকে সত্যিকার অর্থে কোরআন সন্ন্যাবিদ ভালোবাসার তৌফিক দান করে আর তারপরে রসুলের ভালোবাসার কিছু বাস্তব প্রমাণ আছে ভালোবাসবেন আর ভালোবাসার কিছু বাস্তব প্রমাণ আপনার জীবনে পাওয়া যাবে না কাউকে ভালোবাসেন আর ভালোবাসার কোনো লক্ষণ দেখা যায় না এটা মিথ্যা বলবে না মানুষ আরে দুনিয়াতে এমনি একজন লোক আর একজনকে ভালোবাসে তারও বেশ কিছু লক্ষণ পাওয়া যায় মাঝে মাঝে দাওয়াত হলে যে কোনো দাওয়াতে ওই ব্যক্তিকে হাজির পাওয়া যায় হ্যাঁ অন্যান্য লোক চেঞ্জ করেছেন কিন্তু যাকে সবচেয়ে বেশি ভালো আছে ওর চেঞ্জ যারা প্রতিটি পার্টিতে আছে দেখছেন আজকাল হ্যাঁ? যে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি সবগুলি পার্টিতে হাজির আপনার বিবাহ সাথী সাথী আহায়াত মদ দুঃখ শোক অসুখ বিসুখ হাসপাতালে গেল ওখানে হাজির দেখছেন আর সুখে খাওয়ার সময় ওখানে হাজির আপনার সাথে প্রায় দেখা সাক্ষাৎ প্রায় প্রতিদিন কোন লোক হয়তো মাসে একবার টেলিফোন করেন কিন্তু একজন লোকে প্রতিদিন প্রায় একবার টেলিফোন করেন এগুলো ভালোবাসার প্রমাণ নয় ভালোবাসা তো মৌখিক মন্ত্র নয় ভালোবাসার লক্ষণ শেষ মৌখিক মন্ত্র নবীর নাম আসলে হ্যাঁ বুড়ো আঙ্গুলে চুমা দেওয়া হ্যাঁ ইত্যাদি ইত্যাদি চোখে লাগানো হ্যাঁ মোহাম্মদ এগুলি ভালোবাসা লক্ষণ নয় ভালোবাসার বেশ কিছু লক্ষণ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ এবং প্রথম লক্ষণ হচ্ছে রাসুল্লাহ ইমানের দাবিদার তো আমরা আছি সবাই আমরা অমিন হওয়ার দাবি নবীকে বিশ্বাস করার দাবি হ্যাঁ, নবীকে রাফুল মানার দাবি আমাদের সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু এই তা আমরা সত্যবাদী না মিথ্যু এটার প্রমাণ হচ্ছে নবীকে অনুসরণ করা প্রত্যেকটি ক্ষেত্রে নবীর তরিকা তলাশ করা অনুসরণ করলে তলাশ করতে হবে যে নবী কেমন ভাবে নামাজ পড়তেন নবী কেমন ভাবে রোজা রাখতেন নবী কেমন ভাবে হজ করতেন হ্যাঁ নবীর আখলাখ চরিত্র কেমন ছিল নবী সাথে বিবাহ সাদী কেমন হয়েছে নবী কারিম মহ মোহ কেমন ছিল সাল্লামের যুগে কে যৌতুক ছিল হ্যাঁ? নবী করিম সাল্লাহ সাল্লামের বিবাহ সাজিতে এরকম কি অপচয় ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় কি অবাধ মেলামেশা ছিল নবী সাল্লাহ আলী সাল্লামের পড়াশোনাতে নারী পুরুষের কি অবাধ মেলামেশা সহশিক্ষা ছিল এগুলো হবে না আপনাকে এগুলির নাম ভালোবাসা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে যাই নবীর তরিকে ঠিক করতে পারেন না তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি কি ঠিক করবেন আপনি আর আদালত কি ঠিক করবে না বড় বড় স্বপ্ন দেখে বসে থাকলে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লাহামকে অনুসরণ করা এবং অনুসরণ করার আগে সে সম্পর্কে নলেজ হাসিল করা অনুসরণ করবো তো তাহলে নবীর তরিকাটাকে জানতে হবে এলিম শিখতে হবে এই এলিম এই সৌদি আরব থেকে শিখে যান আল্লাহর অর্থে এই এলিম ইসলামী সেন্টারগুলি থেকে শিখে যান যে নবীর তরিকা কোনটা নবীর নামাজ কোনটা নবীর হক কোনটা নবীর হক কোনটা একসাথে আশি টাকা দিয়ে গেলেন আটটা উমরা করে আসলেন এই নবীর তরিকা তার সফরে বারবার যাচ্ছেন পনেরো পনেরো দিন এক এক সফরে পনেরো দিন ষোলো দিন লাগছে আট দিন যেতে আট দিন মাত্র চারশো কিলোমিটার আর আপনি এখান থেকে তেরোশো কিলোমিটার যাচ্ছেন আশি টাকায় আর যাওয়া আসা হয়ে গেল আপনার কমপক্ষে পাঁচটা তোমরা করে আসলেন আল্লাহ আমাদেরকে যেন দুনিয়াতেও সম্মানিত করেন উম্মতে মুসলামকে আল্লাহ পাক আখেরাতে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন উম্মতের যেন রহম করেন আল্লাহ পাক উম্মতের যে জুল অত্যাচার এসছে আল্লাহ পাক এই জুল অত্যাচার যেন দূর করেন আমাদের যা যেসব মুসলিম ভাই বোন নির্যাতিত মজলুম জালেমদের হাতে আল্লাহ পাক জালেমের কবল থেকে আল্লাহ তাদের যেন রক্ষা করেন আল্লাহ পাক আমাদের যেন নাজাদ দান করেন আল্লাহ পাক আমাদের দুনিয়াও যেন সুন্দর রাখেন আর আখেরাত সুন্দর রাখেন পাঁচ নামাজ কায়েম করার তৌফিক দান করেন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা